বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সারে বেরিয়ে পড়ে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে সে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না জানে না সে চুপি সারে বেরিয়ে পরে অজানার মরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে থেমে পিছু ফিরে ডেকে মাকে বলে যদি কখনো শোনো মা হয়েছে নিথর চুপটি করে পড়ে রবে রবের তরে তোমার খোকা সত্যি হয়েছে সফল সে হারিয়ে যায় সেই অজানায় যেখানে রবে রবে সে ছায়ায় যেখানে নেই কোনো বাধা মানা ইচ্ছে হলে পাখি হয়ে উড়ে বেড়ায় ইচ্ছে হলে পাখি হয়ে উড়ে বেড়ায় চোখেরই কোণে ফোটা অশ্রু ঝরে কোন রাঙা পথে নিজেকে বিলিয়ে দিয়ে প্রহুল গুণে শুয়ে সবুজ প্রান্তরে উল পরিরানে মেতাকে খুঁজেই মরে উল পরিরানে মেতাকে খুঁজেই মরে উল পরিরানে মেতাকে খুঁজেই মরে যেখানে ফুলেরা কখনো ঝরে না যেখানে আলোতে আধার নামে না যেখানে রয়েছে সুখেরই মোহনা নেই দুঃখ নেই কষ্ট নেই যাতনা যেখানে ছুটে আসে ক্লাস তার বোমা বাতাসে সুবাসে ভাসে বারুদের ধোঁয়া লুটিয়ে পড়ে হাজার বুলেটের ছোঁয়ায় পেয়েছে আমি অসুখ সাহাদার ছায়ায় পাহাড়েরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় তবু সে লড়ে যায় তবু সে লড়ে যায় ছিন্ন ভিন্ন দেহ তার ভাসে মোহনায় সে তোরা বোরা এবোটা বাদেরি না সে তোরা বোরা এবোটা বাদেরি না বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপিসারে বেরিয়ে পরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে যখন নিজেকে খুঁজে পেয়েছে চির সবুজ পাখির উদরে আবারও তো সে ফিরে যেতে চায় পৃথিবীতে যখন নিজেকে খুঁজে পেয়েছে চির সবুজ পাখির উদরে আবারও তো সে ফিরে যেতে চায় পৃথিবীতে নতুন করে তামান্না তার শাহাদার তামান্না তার শাহাদার মুছে দিতে তাগুত কুপার মুছে দিতে তাগুত কুফার যেখানে কল কল নদী বয়ে যায় পাহাড়ি ঝড় নারা ঝড়ে ও তলায় খুশির যে তার ডাক রটে যায় দেখো এসেছে কে সুহাদার মেলায় যেখানে শীতে রাতে অচেনা গায় কালাশনি কভের আওয়াজ ঘুম ভেঙে যায় রাতের গোধূলি মুছে সূর্য উঠে ক্ষণে ক্ষণে ফিরে আসালো লোক ছটায় ক্ষণে ক্ষণে ফিরে আসা লোক ছটায় কাবুলের গুলো কত যে চেনা ঘুরেছে অলি গলিতে সে বেলা বেলায় সে তো আজ নেই তবু গুলো তার রয়ে গেছে তোরা বোরার সে গুহায় রয়ে গেছে তোরা বোরার সে গুহায় একা একা কেঁদেছে ব্যথায় উম্মা তার নেই যে ভালো রুদ্ধ পাখি রহে সে বেড়ায় আবু গারিবে গোয়ান্তা নাময় বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপিসারে বেরিয়ে পড়ে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে